ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মতির শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার মানুষের মন গণতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী শাসকের শোষণের যন্ত্রে মজলুম থাকে সদাবন্দী মানুষের মন গড়া এবার প্রতিদ্বন্দ্বী শাসকের শোষণের যন্ত্রে মজলুম থাকে সদা বন্দী তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায় তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায় ইতিহাস বলে দেয় বারবার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মৈত্রীর শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ওরা নিজেদের কথা ভাবে রাত্রি কেড়ে নাই দুঃখীদের অন্য ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য ওরা নিজেদের ভাবে রাত্রি কেড়ে নেয় দুঃখীদের অন্য ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য ওরাই চিহ্নিত দুশ্মন ওরাই চিহ্নিত দুশ্মন ইসলাম মুসলিম উম্মা ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার যে দেখো নামাজের কাতারে আমির ফকির সবে দাঁড়িয়ে স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পড়ে সবে লুটিয়ে যে দেখো নামাজের কাতারে আমির ফকির সবে দাঁড়িয়ে স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পড়ে সবে লুটিয়ে সাদা কালো ভুলে গিয়ে সকলে সাদা কালো ভুলে গিয়ে সকলে সাম্যের বন্ধনে একাকা ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার